তার উপাদানের সঙ্গে সংযুক্ত করে রেখেছেন আল্লাহ তালা ইচ্ছা করলে সমস্ত মানুষকে জান্নাত দিতে পারেন আল্লাহ ইচ্ছা করলে সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দিতে পারেন আল্লাহ ইচ্ছা করলে মমিন ব্যক্তিকেও জাহান্নামে দিতে পারেন আর আল্লাহ ইচ্ছা করলে কাফের ব্যক্তিকেও জান্নাতে দিতে পারেন কাফের ব্যক্তিকেও জান্নাতে দিতে পারেন কিন্তু তা করবেন না আল্লাহ তালার অকাট্য ফাইসালা তার বিধানের অকাট্য ফাইসালা হলো এই যে যে ব্যক্তি প্রকৃত পক্ষে যে ব্যক্তি প্রকৃত পক্ষে ইমানদার ব্যক্তি হতে পারবে সে ব্যক্তি জান্নাত লাভ করতে পারবে আর যে ব্যক্তি ইমান বর্জন করবে সৎকর্ম বর্জন করে কাফের হওয়াটাই ভালোবাসবে তো তার জন্য আছে জাহান্নাম যে ব্যক্তি ইসলাম বর্জন করবে তার জন্য জাহান্নাম নির্দিষ্ট করে দিয়েছেন আল্লাহ আর যে ব্যক্তি ইসলামের অনুগামী হতে পারবে তার জন্য জান্নাত নিয়োগ করে দিয়েছেন আল্লাহ তো একটি আয়াত আপনাদের সামনে পাঠ করি ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عن يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الانهار خالدين فيها ابدا এই আয়াতটি সুরা তাগাবনের নয় নম্বর আয়াত খুলে দেখেন তাহলে সেখানে পাবেন আয়াতটির ভাবার্থ হচ্ছে এই আয়াতটি আবার পাঠ করছি আপনাদের সামনে ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الانهار خالدين فيها ابدا আয়াতের ভাবার্থ যারা অন্তর থেকে মহান আল্লাহর প্রতি প্রকৃত ইমান স্থাপন করবে এবং সৎকর্মে অবিচল থাকবে সৎকর্মে অবিচল থাকবে অর্থাৎ সৎকর্ম সঠিক পন্থায় করতে থাকবে সারা জীবন তিনি তাদের সমস্ত পাপ ক্ষমা করে দিবেন এবং তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে প্রবাহিত রয়েছে নদী সমূহ এবং সেখানে তারা হবে চিরস্থায়ী জান্নাতবাসী জাহান জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন আর জান্নাতে থাকবেন চিরস্থায়ী জান্নাতবাসী জান্নাতে থাকবেন চিরস্থায়ী আর জাহান্নামবাসী জাহান্নামে থাকবে চিরস্থায়ী এই জন্য আমি বলে থাকি যে মানুষের জীবন শুরু হয়েছে কিন্তু আর শেষ হবে না মৃত্যুবরণ করবে মানুষ কিন্তু মৃত্যুবরণ করার কারণে তার জীবনের সমাপ্তি ঘটে না জীবন শেষ হয়ে যায় না বরং পরকালের জীবন শুরু হয় সেই পরকালের জীবন যে শুরু হবে তো আর শেষ হবে না সুতরাং আমরা যেন সুখময় জীবন লাভ করতে পারি তার জন্য সব সময় তৎপর থাকতে হবে তো আয়াতের ভাবার্থ আপনারাকে শোনালাম আবার শুনিয়ে দিই যারা অন্তর থেকে মহান আল্লাহর প্রতি প্রকৃত ইমান স্থাপন করবে এবং সৎকর্মে অবিচল থাকবে তিনি তাদেরকে তিনি তাদেরকে এমন পবিত্র করে দিবেন যে তাদের আর কোনো পাপ থাকবে না তাদের পাপ পাপগুলিকে আল্লাহ তালা মিটিয়ে দিবেন তাদেরকে ক্ষমা করে দিবেন এবং তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের নিচে নদী প্রবাহিত রয়েছে তো সম্মানিত ভাইরা আমার সম্মানিতা বোনের আমার সম্মানিত শ্রোতা মণ্ডলী সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের আমাদের উচিত আমরা যেন জান্নাত লাভের জন্য সবসময় তৎপর থাকি কেন যে জাহান্নাম হচ্ছে কষ্টদায়ক স্থান আর জান্নাত বলে কাকে মরণের পর প্রকৃত মুসলিম গণের বাসস্থানকে জান্নাত বলে পরকালে যে জায়গা পাব আমরা আল্লাহ যদি আমাদেরকে দান করেন তার দয়াতে তাহলে সেই জায়গাটার নাম হবে জান্নাত আল্লাহ যেন আপনাকে আমাকে বিশ্বের সমস্ত মুসলিম নর নারীকে যেন জান্নাত দান করেন এবং জাহান্নাম থেকে মুক্তি দান করেন أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين والمسلمات من كل ذنب وأتوب إليه والسلام عليكم ورحمة الله وبركاته